কোনদিন দীঘা যেতে দেব না একজন সন্দেশ এক ফোটা রক্ত কোনদিনই দীঘা যেতে দেব না একজন সন্দেশ এক ফোটা রক্ত কোনদিনই দীঘা যেতে দেব না দেব না দেব না দেব না দেব না একজন পুলিশের এক কথা রক্ত কোনদিন ভিতরে যেতে দেব না একজন পুলিশের এক কথা রক্ত কোনদিন ভিতরে যেতে দেব না দেব না দেব না দেব না দেব না এই দেশ এই মাটি আমাদের আমরা পরাজয় হইব না এই দেশ এই মাটি আমাদের আমরা পরাজয় হইব না আমরা পরাজয় হইব না একজন শহীদের এক ফোটা রক্ত কোনদিনে গীতাতে দেব না একজন শহীদের এক ফোটা রক্ত কোনদিনে গীতাতে দেব না দেব না দেব না দেব না দেব না এক শহীদের রক্ত থেকে লক্ষ শহীদ উঠবে জেগে এক শহীদের রক্ত থেকে লক্ষ শহীদ উঠবে জেগে শরীরের শরীরকে ছেড়ে যাবো আমরা বন্ধুরা মন যেন দেব না নিজে নিজেকে চিনে যাবো আমরা বন্ধু আমার যেন দেব না দেব না দেব না দেব না দেব এক ফোটা রক্ত কোনদিন ভিটা যেতে দেব না একজন শরীরের এক ফোটা রক্ত কোনদিন ভিটা যেতে দেব না না দেব না দেব না দেব না শরীরের রক্তের বন্যায় ভেসে যাবে বাপনা বন্যা

আমাদের জীবনের কামনা চাই না চাই না চাই না চাই না চাই না একজন শরীরের এক ফোটা রক্ত কোনদিন বেরোব না একজন শরীরের এক ফোটা রক্ত কোনদিন বিপাকে দেব না দেব না দেব না দেব না এই যে এই মাটি আমাদের আমরা পরাজয় নেব না এই যে সেই মাটি আমাদের আমরা খরা করে নেব না আমরা খরা করে একজন শহীদের এক কোটা দেব না একজন শহীদের এক কোটা রক্ত কোনদিনে দেব না দেব না দেব না দেব না দেব না দেব يعرفنا برضا